সাদ রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম আলী রদিল্লাহ তাল্লাহকে বলেছিলেন তুমি কি এতে সন্তুষ্ট নও যে যেভাবে হারুন আলাহিসাল্লাম মুসা সাল্লাম এর নিকট হতে মর্যাদা লাভ করেছিলেন তুমিও আমার নিকট সেই মর্যাদা লাভ করো